ঠিক আছে তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে সূত্র সূত্রসহিতা দৃষ্টিহি এখন পর্যন্ত আমরা দেখেছি যে ধাত ধাত ধাতু শেষে যদি এক বর্ণ রয়েছে আর এর আগে যদি সেরকম প্রত্যয় রয়েছে তার মধ্যে সকার ইত আর প্রকার ইত দুটো আছে তাহলে এ ধাতু শেষে যে স্বর রয়েছে এক স্বর যেমন এখানে ভূ শক্তি এখানে উকারের গুণ হয়ে যায় আর আজ আমরা দেখব যে কেমন করে শাস্ত্রীয় দৃষ্টি থেকে এই সমস্ত কিছু হয় এখন পর্যন্ত আমরা জানি যে যেখানে লেখা আছে তো গুণাসিয়া চিন্তনা ক্রমাহা পাঠ পাঠের শুরুতে শুরুতে না কিন্তু সেদিকে লেখা আছে গুণাসিয়া চিন্তনা ক্রমাহা মঠ কি কি আছে লেখা আছে আহত্য প্রক্রিয়া এতাদৃশী শক্তি लशक्वतद्धिते हलन्त्यं तस्य लोपः इति सूत्रैः षकारपकारयोः लोपः এটা আমরা দেখেছিলাম ভূ अति तिंशित् सावधातुकम् इत्यनेन शप् प्रत्ययस्य सावधातुकसंज्ञा गतसप्ताहे গতসপ্তাহে আমরা দেখেছিলাম তিংশিত সাবধাতুকম আমরা জানি তাই তো মানে যদিও প্রকার সকার शकारप्रकारयोः लोपानन्तरं अ শুধু আ আমরা দেখছি ভূ আতি শুধু আমরা দেখছি কিন্তু আমরা জানি আমরা আমরা জানি যে এই আটি শুধু আ নয় সকার সকারও রয়েছে প্রকারও রয়েছে অদর্শনম অদর্শনম এটি সিদ্ধান্ত এটি ব্যাপার তাহলে এখানে ভূ সত্যি আসলে যদিও অ শুধু অ আমরা দেখতে পাচ্ছি আর সেজন্যে তিংশিত মানে যে তিং অথবা শীত এর নূতন নামকরণ হয় সাবধাতকম তো এখানে অ যেটা অ আছে অ শীত শীত পিত So shit however karane tingshit सावधातक सूत्र द्वारा यह सावधातक संज्ञा हो আর যখন সার্বধাতুক সংজ্ঞা হয়ে গেছে তা তখন সার্বধাতুক আর্ধাতুকীয় ইতিনেন सावधातुक प्रत्यये परे इगन्त भू থেকে भो भो अति এখন ভূ থেকে ভো কেমন করে হয় ওটা আমরা আমরা দেখব হ্যাঁ তিংশিত সাবধাতুকম সূত্র সূত্র আমরা দেখেছিলাম পরে দেখবে পূর্ণসূত্রার্থः अत्र उक्तः ঠিক আছে একবার আমরা পড়ব লেখা আছে পূর্ণः सूत्रार्थः अत्र उक्तः तिंशित् सावधातुकम् धातोः विहितः तिंशित् प्रत्ययः सावधातुकसंज्ञको भवति ঠিক আছে হ্যাঁ আমরা দেখেছিলাম এটা আমরা পড়েছি আগে पूर्णः सूत्रार्थः अत्र उक्तः तिंसित् सावधातुकं धातोः धातोः विहितः तिंसित् प्रत्ययः सार्वधातुक সঙ্গো ভবতি ধাতুর পরে বিহিত তিনশিত প্রত্যয়ের সার্বধাতুক সংজ্ঞা হয় স ইত ইয়স্য সসিত বহুব্রীহি স সে হলো শীত বহুব্রীহী সমাস হয়েছে তিন চ শীত চ তয়োহ সমাহার দ্বন্দ্ব তিন শীত তিন এবং শীত তাদের সমাহার দ্বন্দ্ব তিন শীত তিন শীত প্রথমান্তম এবং প্রথমান্তম দ্বিপদম ইদম সূত্রম প্রত্যয় পরশ্চ ধাতু ইত্যেষাম প্রত্যয় প্রত্যয়ः পরশ্চ ধাতু এই সূত্রগুলির অধিকার আছে अन्वृत्तिसहितसूत्रं धातुपरस्य तिंसित् प्रत्ययः সার্বধাতুকম ধাতু ধাতুর পরে তিনটি প্রত্যয় সার্বধাতুক হয় হ্যাঁ ঠিকই আছে ভালো তাহলে এখানে ধাতোহ ধাতোহ বিভক্তি কোনটা বিভক্তি ধাতোহ ষষ্ঠী হ্যাঁ ঠিক আছে ষষ্ঠী বলতে পারি ধাতোহ পরশ্চ বা পঞ্চমী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে পরশ্চ আসলে পঞ্চমী পঞ্চমী বেশি উচিত হবে ধাতো ধাতোহ পঞ্চমী ধাতোহ মানে পর পরকার্য হবে হ্যাঁ, হ্যাঁ। ধাতু পূর্ব কাজ হবে পরে ধাতোः পরশ্চ তিংশিত সাবধাতুকম তাহলে বাকি বাকি যেটা কোনটা বিভক্তি হবে বাকিগুলো হ্যাঁ, বাকিগুলো এটা তো প্রথম আন্তম আর কিঞ্চিত এটাও প্রথম আন্তম এটাও তাই আর এটাও প্রথম প্রথম হ্যাঁ ঠিকই আছে ঠিকই মানে এ সমস্ত কিছু বিশেষণ বিশেষ ভাব যে প্রত্যয় যে প্রত্যয় ধাতোহ ধাতু পর ধাতু পর যে প্রত্যয় রয়েছে ওটা তিংশিত হলে সাবধাতকম মানে তিংশিত ও প্রত্যয়ের বিশেষণ আর সাবধাতকম সেই সেজন্য প্রথম উপি প্রয়োগ ব্যবহার হয়ে গেছে এখানে তিংশিত প্রত্যয় সাবধাতকম হ্যাঁ তো এটা শাস্ত্রীয় দৃষ্টি আমরা দেখেছি ধাতোহ পঞ্চমী ভক্তি পঞ্চমী ভক্তি মানে এর পর যে কাজ হচ্ছে পরে আর পরশ্চ তিংশিত প্রত্যয় সার্বধাতুকম সমস্ত কিছু প্রথমা বিভক্তি প্রথমা বিভক্তি মানে একই জিনিস একই ব্যাপার যে প্রত্যয় তিংশিত আর ধাতু সে ধাতুর পর রয়েছে ওটা সাবধাতুকম ঠিক আছে তাহলে এখন কিছু এগিয়ে যাব চার নম্বর আছে চার নম্বর আমরা দেখেছিলাম গত সপ্তাহে মানে ইগন্ত ধাতু মানে বহুরি সমাস যার শেষে এক প্রত্যাহারে কোনো বর্ণ রয়েছে সে এটা ওটা ইগন্ত ধাতু তারপরে এখন यत्र इत्संज्ञा कृत्वा लोपः साध्यते পঞ্চম পঞ্চম আমি পড়ছি ভূ অতি এখানে यत्र इत्संज्ञा कृत्वा लोपः साध्यते तत्र यस्य लोपः जातः सः इत्सं इत्संज्ञवान् इत्संज्ञावान् हम्म? ये किञ्चित् किन्तु अमर देखिचिलाम् इत्संज्ञावान् इति कारणेन तस्य प्रभावः तिष्ठति कुत्र तिष्ठति बहुव्रीहिसमा समासेन यस्य इत्संज्ञकवर्णः तस्मिन् प्रभावः यथा शप्रत्यये शकारपकारयोः इत् संज्ञां कृत्वा लोपः इत् संज्ञावान् शकारः यस्य सः षित् शप्रत्ययस्य इत् संज्ञावान् शकारः अतः शप्रत्ययः षित् शप् षित् अतः तिंशित् सावधातुकम् इत्यनेन शप्रत्ययः सावधातुकसंज्ञकः एतस्मात् कारणात् नूतनसूत्रस्य कार्यं भवति इदानीम् अत्र अस्माकं আজকের পাঠ শুরু হচ্ছে এই সমস্ত কিছু আমরা দেখেছিলাম যে সব শীত শীত শীত হয় সেজন্যে তিংশিত সাবধাতুকম ইতি সূত্র দ্বারা সাবধাতুক সংজ্ঞা হয় এখন এখন প্রীতিবন পুরো প্রীতিবন सार्वधातुकार्धातुकयोः সার্বধাতুকার্ধাতুকয়োः अस्य सूत्रस्य এই আলোচ্য সূত্রটির অর্থ এইরূপ ইগন্ত ধাতোः অনন্তরম ইগন্ত ধাতুর পরে সার্বধাতুকः অথবা আর্ধধাতুকः প্রত্যয়ः अस्ति चेत् যদি সার্বধাতুক অথবা আর্ধধাতুক প্রত্যয় থেকে থাকে তর্হি তাহলে ইগন্তস্য অঙ্গস্য ইক বর্ণস্য গুণः ভবতি ইগন্ত ইকের ইক বর্ণের গুণ হয়ে থাকে ঠিক আছে হ্যাঁ। এখন গরিবন বুঝছো এখন এখন পর্যন্ত নূতন কিছু নেই গত গত সপ্তাহে আমরা এই সমস্ত কিছু দেখেছিলাম হ্যাঁ। তুমি বুঝছিলে এখন কিছু নূতন নেই सावधातुकार्धधातुकयोः सूत्रस्य अर्थः एवम् इगन्तधातुः माने भू भू इगन्तधातुः तो নাকি हा भूधातु इगन्तधातु अनन्तरं सावधातुकः अथवा आर्धधातुकः प्रत्ययः अस्ति चेत् এখন আমরা দেখেছিলাম যে সব সাবধাতুকः নাকি তত্র সূত্র কেমন কেমন করে আমরা কেমন করে আমরা জানি যে সব সার্বধাতুকः হ্যাঁ? তুমি বলো এখানে এখানে আমরা বলেছিলাম তিন শীত সার্বধাতুকম তিন হ্যাঁ, বলতে হ্যাঁ ঠিকই তিন শীত সার্বধাতুকম মানে সব সব প্রত্যয় কি রকম শীত তো শীত গরিবন আছো সপ্রত্যয় শীত সেই জন্যে সাবধাতুকম এত আমরা জানি তো ইগান্ত ধাতু ভূ अनन्तरं सावधातुकप्रत्ययः शप् আসছি চেত এবং एवम् আছে এবং আছে এমন এমন হয় তরি তাহলে ইগান্তস্য অঙ্গস্য এক বর্ণস্য গুণ ভবতি ওখানে ভূ ধাতু ওখানে এক বর্ণ রয়েছে উ এর স্থানে উ স্থানে ও হ্যাঁ মানে গুণ হয় মানে ই স্থানে ই স্থানে এ উ স্থানে ও রি স্থানে আর গুণ হয় এখন আমরা দেখব যে কেমন করে শাস্ত্রীয় দৃষ্টি থেকে এই সমস্ত কিছু নিষ্পন্ন হয় ओके प्रीतिबन बोलो पूर्णसूत्रार्थः अत्र उक्तः পূর্ণः সূত্রার্থः अत्र উক্তः পূর্ণ সূত্রার্থ এখানে বলা হলো সার্বধাতুক ইগন্তাঙ্গস্য ইকः গুণः ভবতি সার্বধাতুকে আর্ধধাতুকে চা প্রত্যয়ে পরে বলছে যে ইগন্ত অঙ্গের ইকের গুণ হয় সার্বধাতুকে আর্ধধাতুকে যা প্রত্যয়ে পরে মানে সার্বধাতুক অথবা আর্ধধাতুক প্রত্যয় পরে থাকলে সার্বধাতুকাঞ্চ আর্ধধাতুকাঞ্চ तयोः तयोरित्या तयोरितरेतरद्वन्द्वः सार्वधातुकार्थधातुके तयोः सार्वधातुकार्थधातुकयोः सार्वधातुकञ्च अर्धधातुकञ्च तयोः इतरेतरद्वन्द्व सार्वधातुके সার্বধাতুকে তয়হ সার্বধাতুক আর্ধধাতুকয়হ মানে এই দুটো মানে সার্বধাতুক আর্ধধাতুকের এরকমটা বোঝাচ্ছে সার্বধাতু সার্বধাতুক আর্ধধাতুকরহ সপ্তমযন্তম সার্বধাতু কার্যধাতু করে হচ্ছে সপ্তমযন্ত মানে সপ্তমী দ্বিবচন একপদ ইদম সূত্রম এক পদের একটি সূত্র আচ্ছা তারপরে বলছে নিদের গুণাহা ইতিহাসমাত গুণাহা ইতিহাসে অনুবৃত্তি কি নিদের গুণাহা এই সূত্র থেকে গুণাহা পদটি অনুবৃত্তি হয়েছে অঞ্জস্য ইকারাহা অঙ্গস্য এই সূত্রে অধিকারে রয়েছে ইক গুণবৃদ্ধি ইত্যনেন পরিভাষা সূত্রেণ ইক স্থানে ভবতি ইয়ত্র স্থানী ন উক্তম আচ্ছা বলছে ইকো গুণবৃদ্ধি ইত্যনেন পরিভাষা সূত্রেণ ইকো গুণবৃদ্ধি এই পরিভাষা সূত্রের দ্বারা ইকহ স্থানে ভাবে ইকহ স্থানী ভাবেটি মানে ইকটা স্থানী হয় যত্র যেখানে স্থানী ন উক্তম যেখানে স্থানে বলা হয় না আচ্ছা ইয়েন বিধি তদন্তস্য ইত্যনেন ইক অঙ্গস্য ইত্যুক্তে ন কেবলম ইক ইতি অঙ্গ আচ্ছা ইয়েন বিধি তদন্তস্য এর দ্বারা বলা হচ্ছে যে ইক অঙ্গস্য ইত্যুক্তে মানে ইক অঙ্গের এরকম বলা হলে ন কেবল অঙ্গম কেবল শুধু ইক এরূপ অঙ্গের কথাই বলা হয় না কিন্তু তাদৃশম অঙ্গম সেইরূপ অঙ্গের কথা বলা হয় ইয়স্য অন্তে ইক মানে যার অন্তে ইক থাকে অল অন্তস্য ইত্যনেন অঙ্গস্য সহ ইতি ন আচ্ছা অল বলছে যে অঙ্গস্য স্থানে মানে অঙ্গের স্থানে গুণাদেশ ইতি ন মানে গুণের আদেশ হয় এরকমটা নয় অপিতু বরঞ্চ অঙ্গস্য অন্তিম বর্ণ স্থানে অঙ্গের যে অন্তিম বর্ণ তার স্থানে গুণাদেশ হয় গুণাদেশ গুণাদেশ বৃত্তি সহিত সূত্রম অনুবৃত্তি সহিত সূত্রটি হলো ইকাহ অঙ্গস্য গুণহ সার্বধাতু না আচ্ছা বলছে ইকাহ অঙ্গস্য মানে ইটের অঙ্গের গুণ হবে ধাতু কার্যধাতু করহ সার্বধাতুক অথবা আর্ধাতুক প্রত্যয় পড়ে থাকলে ওকে তাহলে হ্যাঁ, এখন মোট ভালোভাবে বুঝতে হবে মানে এখানে অনুবৃত্তি সাহিত্য সূত্রম দেখে অনুবৃত্তি সাহিত্য সূত্রম দেখে কেমন করে सूत्रार्थ निष्पन्न होय एकः अङ्गस्य गुणः सार्वधातुक अर्धधातुकयोः এখানে কি কি আছে স্যার আমি বলবো হ্যাঁ তুমি বলো আচ্ছা হ্যাঁ বলছে যে ইকাহ অঙ্গস্য গুণহ সার্বধাতুক অর্ধধাতুক অরহ মানে ইকের অঙ্গের গুণ হয় সার্বধাতু কার্যধাতু প্রত্যয় পড়ে থাকলে এখানে বলছে যে আগে দেখলাম নিজের গুণ অহ ইচ্ছাস্বাদ গুণ অহ ইচ্ছাস অনুবৃত্তিহী মানে এখানে যে গুণ পদটি রয়েছে সেটা নিজের গুণ এখান থেকে নেওয়া হয়েছে অঙ্গস্ব ইচ্ছাস্য অধিকার অঙ্গস্ব এই যে পথটা রয়েছে সেটা অঙ্গস্বের সূত্রে অধিকারেই রয়েছে আর এখানে আরেকটা জিনিস বলেছে যে ইয়েনো বিধি তদন্ত ইচ্ছন এলো মানে আমরা যে পেলাম যে ইকহ অঙ্গস্য তো এখানে বলছে ইকহ অঙ্গস্য ইত্যুক্তে ন কেবলম ইকিতি অঙ্গ সেইরূপ অঙ্গকে বোঝাচ্ছে না কিন্তু তাদৃশম অঙ্গ মানে সেইরূপ অঙ্গকে বোঝাচ্ছে ইয়সি অন্তে ইক মানে যার অন্তে ইক থাকে মানে শুধুমাত্র ইকিতি অঙ্গম এরপর অন্তে ইক থাকে সেটা সেরকমটাকেই বলছে ইকহ অঙ্গস্য মানে সেইরূপ অঙ্গ যার সরি হ্যাঁ সেইরূপ অঙ্গ যার অন্তে ইট থাকে যেমন মানে, মানে মানে এখানে ভূ অতি ভূ অতি এখানে একः অঙ্গस्य যদি येन বিধিস্তদন্তस्य যদি মানে না হলে তাহলে কি হতো एकः अङ्गस्य अर्थो होतो বুঝতে পারলাম না স্যার কি বললেন মানে একাহ যে দুটো শব্দ হ্যাঁ, আছে একাহ তো হ্যাঁ। মানে কি রকম অর্থ হতো যদি ইয়েন বিধিস্তন্তস্য পরিভাষা সূত্র হতো না আচ্ছা মানে এখানে বলতে চাইছে কি যে কিরকম বলবো ই কঙ্গসিতে ন কেবলম ই কি অঙ্গম মানে, মানে আমি আমি আমি আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এখন ইয়েনবিনি সন্তস্য সূত্র নেই যদি ইয়েনবিনি যদি নেই ইয়েনবিনি সূত্র নেই তাহলে एकः अङ्गस्य कीरकम् अर्थः होतो भू अति এখানে भू अति कीरकं মানে कि होतो কেন কেন येन বিধিসন্তস্য আচ্ছা তো বলছে যে ভু অ পর যে রয়েছে সেটা ধরুন যদি না থাকতো তাহলে শুধু ইটাকেই বোঝাচ্ছ মানে মানে বলতে চাইছি যে ই কি কি অঙ্গ মানে শুধুমাত্র ইকটাকেই বোঝাতো মানে এখানে ইটাকেই বোঝাতো কিন্তু ইয়ে নবীজি তদন্ত থাকার জন্য কোনটাকে বোঝাচ্ছে মানে ভূটাকে বোঝাচ্ছে মানে ভ মানে ভটাকে সঙ্গে নিয়ে বোঝাচ্ছে মানে সেই রূপ অঙ্গ যার অন্তে ইক রয়েছে মানে ভু হচ্ছে এমন একটা অঙ্গ যার অন্তে ইক রয়েছে মানে উ রয়েছে হ্যাঁ মানে মানে এখানে যদি হ্যাঁ ঠিকই বলেছ যদি সূত্র সূত্র পরিভাষা সূত্র নেই যদি তাহলে ভূ এখানে মানে অঙ্গ অঙ্গ এখানে অঙ্গ কি ভূ এখানে অঙ্গ কি এখানে উটা শুধু উ উটা কিন্তু হ্যাঁ। এক মিনিট হ্যাঁ মানে এখানে আমাদের অঙ্গ হচ্ছে কি ভু হ্যাঁ। আমাদের অঙ্গ মানে, হ্যাঁ, মানে সব এর আগে যত আছে ওটা অঙ্গ আমরা বলি তাহলে এখানে অঙ্গ তাহলে সূত্র হ্যাঁ, না হলে শুনো একবার সূত্র না হলে সাবধাতুকাতয়োহ এটি সূত্র কাজ করতে পারবে না কারণ এখানে অঙ্গ নেই অঙ্গ হচ্ছে বু নাকি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অঙ্গ হচ্ছে বু নাকি উ তো এখানে উ অঙ্গ না হওয়ার কারণে উ অঙ্গ না হওয়ার কারণে এখানে সূত্র কাজ করতে পারবে না যতক্ষণ ইয়েন বিধিসন্তস্য পরিভাষা সূত্র সাহায্য সাহায্য করার জন্য নাইলে ততক্ষণ এই কাজ হতে পারবে না এই কাজটি হ্যাঁ, হ্যাঁ। কারণ আমরা আমরা বলি যে নিমিত নিমিত নিমিত গুলি রয়েছে যে কোনো সূত্র কাজ হ্যাঁ। যার যে কোনো সূত্রের কাজ করার জন্য নিমিত্ত পরিপূর্ণ হওয়া দরকার যতক্ষণ নিমিত্তগুলো হ্যাঁ, নেই হ্যাঁ। ততক্ষণ কাজ করতে পারবে না হ্যাঁ হ্যাঁ তো ইয়েন বিধি সন্তস্য না হলে কাজ হবেই না কাজ হবেই না হ্যাঁ তুমি বলো কেন ওই আপনি যেটা বললেন সেটাই হ্যাঁ তুমি তুমি নিজের দিক থেকে বলো মানে ইয়েরও বিধি তদন্ত সেটা ভূ তাকেই প্রকাশ করছে নিমিত্ত না হলে তো কাজই হবে না স্যার কিন্তু ইয়ের তো সেটা হতো না তাকে তো বলতো না ভুটাকে তো প্রকাশ মানে ভুটা হতোই না যদি এনবি তন্ত্রসূত্র না থাকতো মানে ই কি অঙ্গম বোঝাতো কিন্তু এখানে বোঝাচ্ছে সাদৃশ্যম অঙ্গম ইয়ে অন্তে ই মানে ভূ তাকেই বোঝাচ্ছে এনবিধি তদন্ত থাকার জন্য হ্যাঁ ঠিক ঠিকই আছে ওকে ওকে এখন গরিবন বুঝছো হ্যাঁ, হ্যাঁ বলো কাজটা হ্যাঁ, হ্যাঁ মানে গাতে সাবধাতুক ইহ সূত্র অর্থ তুমি বুঝছো যেটা আমরা বলেছিলাম হ্যাঁ নিজে নিজে দিক থেকে বলো সাবধাতুক আতয়োহ এই সূত্রের অর্থটা কি এক গরিবন আসলে আমি বলতে পারছি না ওকে ওকে আমরা কি কি করব ওকে কিছু কিছু চেষ্টা করো তুমি বুঝতে পারো সমস্ত কিছু নূতন নয় সার্বধাতু সার্বধাতুক অথবা আর্ধধাতুক করতে থাকলে ইগন্ত ইগন্ত বর্ণ মানে ইগন্ত বর্ণের যুগান্তের অঙ্গ যেগুলো থাকে তাদের গুণ হয় যুগান্তে যুগান্ত বর্ণের গুণ হয় হ্যাঁ ঠিক ঠিক আছে খুবই ভালো বলেছো তাহলে এখানে এখানে ভু আতি এখানে কি কোনটা বর্ণ গুণ হবে উকার তো হ্যাঁ উকারের গুণ হয়েছে হ্যাঁ এখন আমাদের একটা সমস্যা এসে গেছে সমস্যা এই যে সূত্র সূত্র শেষে যেটা অনুভূতি সহিত সূত্র লেখা আছে এখানে কি লেখা আছে ইকাহা অঙ্গস্য গুণাহা মানে সেরকম অঙ্গ যে এক এখন আমাদের অঙ্গ অঙ্গ শব্দ বুঝিস অঙ্গ অঙ্গ মানে যে কোনো প্রত্যয় নিয়ে প্রত্যয়ের আগে যত যত আছে ও সমস্ত কিছু নাম নাম হচ্ছে অঙ্গ তাহলে এখানে প্রত্যয় হচ্ছে অ এখানে প্রত্যয় হচ্ছে অ নির্দিষ্ট থেকে আগে যত আছে ওটা ওটা সমস্ত কিছু অঙ্গ মানে ভু ভা আর উ দুটো বর্ণ আছে তো দুটো করিবন হ্যাঁ, বর্ণ আছে ভা উ হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ একসঙ্গে ভু একসঙ্গে হবে ভু তো এক এক অঙ্গ এক অঙ্গ এরকম অর্থ হচ্ছে না কিন্তু এক অঙ্গ মানে সেই রকম অঙ্গ যে এক মানে শুধু এক বর্ণ আর না না কি যার যার শেষে যার শেষে এক বর্ণ রয়েছে সেরকম অর্থ হচ্ছে না সেটা সেটা সেটা কিন্তু আমরা চাই যে যার শেষে যার শেষে এখানে ভূ ধাতু এর শেষে তো উকার শেষে বুঝছো দুটো বর্ণ আছে শেষে উকার কিন্তু এক অঙ্গ এক অঙ্গ দুটো মিলে যে অর্থ নিষ্পন্ন হয় সেরকম অর্থ নয় কিন্তু যার শেষে মানে যেটা যে অঙ্গ এক আর এখানে অঙ্গ হচ্ছে নাকি উ সেজন্যই সমস্যা সমস্যা বুঝেছ হ্যাঁ, একটু বেশি বেশি জোর করে বলো শুনতে পাচ্ছি না আপনি হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ আমি শুনতে পারিনি কিন্তু এই যে ফোনের কাছে অথবা হেড মানে হেড ইয়ার ইয়ার সেট আছে তো ওখানে স্পিকার কাছে বলো হ্যাঁ।, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো ওকে আমি জানি না কেন কি রকম সমস্যা হচ্ছে এখানে যে এক অঙ্গ তো যা হোক এক অঙ্গ মানে শুধু এক বর্ণ সেটা শুধু উ উকার হবে কিন্তু সেটা আমাদের ইষ্ট অর্থ নয় আমরা কি চাই পূর্ণ অঙ্গ হ্যাঁ, শেষে যা শেষে উ আর সেজন্য এক সাহায্য সাহায্য দরকার সাহায্য সূত্র হচ্ছে ইয়েন বেদিস্তান ইয়েন বিধিস্তন্তাস্য সূত্র বলে যে যেখানে বিশেষণ বিশেষ ভাব রয়েছে একাহাঙ্গস্য ওখানে শুধু সেরকম অঙ্গ সেই রকম অঙ্গ যে এক নয় কিন্তু সেরকম অঙ্গ যার শেষে এক রয়েছে এরকম অর্থ ও হবে যে সাধারণত হবে না যেমন সুন্দরः बालकः सुन्दरः बालकः माने बालकस्य बालके बालकेर একটি অঙ্গ ই একটি ভাগই সুন্দর নয় পুরো বালক সুন্দর সুন্দর বালক যদি আমরা বলি তাহলে পুরো বালক পুরো বালক সুন্দর শুধু হাত অথবা শুধু পা সুন্দর কিন্তু বাকি বাকি সুন্দর নয় সেরকম অর্থ নয় কিন্তু পুরো বালক সুন্দর সুন্দর বালক তো সেরকম এক অঙ্গ মানে পুরো অঙ্গ এক তাছাড়া কিছু হবে না বা হবে না শুধু এক হবে সেজন্য সাহায্য দরকার কারণ আমরা ইষ্ট অর্থ আমরা কি চাই যে সেরকম অঙ্গ যার শেষে এক রয়েছে ঠিক আছে ইয়েনা সন্তস্য সেরকম সাহায্য করে হ্যাঁ আর তারপরে ধৃতিপন বলো এখানে এক গুণ বৃদ্ধি কি দরকার ভূ থেকে হচ্ছে উকারের ওকার হচ্ছে বৃদ্ধি এই পরিভাষা সূত্রের দ্বারা মানে একক গুণ যদি যদি না হতো তাহলে কি কিরকম সমস্যা হতো একক গুণ বৃদ্ধি এইরকম হ্যাঁ।, হ্যাঁ যদি না হতো হ্যাঁ। তাহলে অঙ্গ বলছে তো ইকঙ্গের গুণ আর গুণ তো বৃদ্ধি এই দ্বারাই হবে হ্যাঁ মানে মানে ইকো গুণবৃদ্ধি বলে যেখানে স্থানে বলা হয়নি ওখানে এক হবে তো এখানে সাবধাতুক আটরাহ সূত্র তো যদি গুণবৃদ্ধি যদি না হতো তাহলে অঙ্গস্য গুণহ সাবধাতুকার্যাতীয় কিরকম অঙ্গ এটি বলা হয়নি কিরকম অঙ্গ তো অঙ্গস্য গুণ অঙ্গ যে কোনো যে কোনো অঙ্গ আর কিরকম অঙ্গ বলা হয়নি তো সূত্র এক রকমের নিরর্থক হয়ে গেছে কারণ যেখানে এক নেই সেখানেও কাজ করতে চাইবে যে কোনো যে কোনো অঙ্গ অঙ্গস্য অঙ্গস্য গুণ সাবধাতুরাতুহ কিছু স্পষ্টতা হয় না মানে এক শব্দ এক একেবারে জরুরি এক শব্দ যেখানে হ্যাঁ। যেখানে স্থানে বলা হয়নি ওখানে এক এসে যাবে সেজন্য এক গুণবৃদ্ধি সূত্র দরকার এখন তুমি বলো অলন্ত্যস্য অলন্ত্যস্য সূত্র না হলে কিরকম সমস্যা অলন্ত্যস্য येन विधिसदन्तस्य न न अलोन्त्यस्य হ্যালো হ্যাঁ আমি বলছি अलोन्तस्य হ্যাঁ इत्यनेन अङ्गस्य स्थाने गुणादेश इति न अपि तु अङ्गस्य अन्तिमवर्णस्य स्थाने गुणादेशः মানে আমরা তো জানলাম যে ভূ এই পুরোটাই হলো অঙ্গ ইক অঙ্গ তো অন্তঃ এই সূত্রের দ্বারা অঙ্গের স্থানে গুণাদেশ না অঙ্গের অন্তিম বর্ণের স্থানে গুণাদেশ হ্যাঁ আবার আবার বলো দৃষ্টিবন আবার বলো ওহো ওকে কেটে গেল আবার আবার এসে যাবে ঠিক আছে তাহলে আমি প্রীতিবন প্রীতিবন বলো প্রীতিবন বলো আলন্তিয়াসিয়া যদি না হতো হ্যাঁ বলছে হ্যাঁ যদি না হতো তাহলে কিরকম হতো না বলছে বলছে ইত্যমেন অঙ্গস্য স্থানে গুণাদেশ ইতি ন অপিতু অঙ্গস্য অন্তিম বর্ণস্য স্থানে গুণাদেশ মানে ভূ এই ভুয়ের যে উকার মানে অঙ্গের যে অন্তিম বর্ণটাকে বোঝাচ্ছে তার স্থানে গুণাদেশ হয় কিন্তু যদি না হতো তাহলে মানে আপনার উয়ের স্থানে যে গুণাদেশ হয় এটা হতো না মানে উয়ের প্রসঙ্গটাই আসতো না কিন্তু অলন্তস্য সূত্রর দ্বারাই উয়ের প্রসঙ্গটা আসছে মানে অন্তিম বর্ণের স্থানেই একমাত্র ইকের স্থানেই গুণাদেশ হবে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, ঠিকই ঠিকই বলছো এখন আবার বলো অলন্ত্যাসিয়া সূত্র যদি না হলে তার তাহলে কি রকম কাজ হবে অলঙ্কোষ সূত্র যদি না না হয় তাহলে উ এর স্থানে যে ও হবে সেটা হবে না মানে উ এর প্রসঙ্গটাই আসবে না উ এর প্রসঙ্গটা আসবে না তো কি রকম প্রসঙ্গ আসবে মানে তাহলে উ এর প্রসঙ্গ যদি না আসে তাহলে মানে কিরকম হয় ব্যাপারটা ভ এরকম হয়ে যাবে ভ কিন্তু সেটা তো হবে না মানে হবে না তার জন্য মানে প্রবৃত্তি হয়েছে ভয় এরকম হয়েছে তো উয়ের প্রসঙ্গটাই তো আসছে না উয়ের প্রসঙ্গটা না আসলে তো আপনার না না আসছে না সেরকম নয় কিন্তু কি হবে আছো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আবার বলো মানে সূত্র না হলে কি হবে অলন্ত্যাসি সূত্র না হলে মানে এখানে তো আমরা সমগ্র মানে দীর্ঘ ভূকে অন্ত বলছি কঙ্গ তো অলন্তস্য সূত্রের দ্বারাই কিন্তু মানে অঙ্গের স্থানে গুণাদেশ হচ্ছে না মানে ভূয়ের স্থানে গুণাদেশ হবে না বরং ওই অঙ্গের মানে ভূয়ের অন্তিম বর্ণের স্থানে মানে ইকারের স্থানে গুণ হবে ইকারের গুণ হবে শুধু আবার আবার বলো যদি অলন্টিয়াসের সূত্র যদি যদি না হয় তাহলে তাহলে কি হবে গুণের গুণাদেশ হবে এরকম এরকম বোঝাবে গুণের গুণকার্য হবে ও না মানে কার আবার আমি শুনতে পারি না কার স্থানে গুণ হবে কার স্থানে গুণ হবে স্থানে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই বুঝেছো সম্পূর্ণ হ্যাঁ। মানে, বলে যে সেরকম অঙ্গ যার শেষে এক বর্ণ রয়েছে মানে ভূ ভূ ভূ হ্যাঁ। অঙ্গের শেষে উকার রয়েছে তাহলে আর অত আছে কিন্তু অলন্ত্যস্য সূত্র না থাকলে একः অঙ্গ এক একः অঙ্গ এক অঙ্গ এক অঙ্গ মানে সম্পূর্ণরূপে ভূ যা শেষে রয়েছে আর এখন একহ অঙ্গ মানে সেরকম অঙ্গ যা শেষে উ রয়েছে ভূ এর গুণ হবে তো সম্পূর্ণরূপে ভূস্থানে গুণ হয়ে যাবে সেটা আমরা চাই না সেজন্য আলন্তিয়া সূত্র দরকার মানে আর অলন্তিয়া দুটো সূত্র অর্থটা আলাদা আর কাজটা আলাদা আর একক গুণ বৃদ্ধি এর কাজটা আবার আলাদা হ্যাঁ তাহলে একক গুণ বৃদ্ধি নির্বিধিসন্তস্য অলন্ত্যস্য তিনটে পরিভাষা সূত্র দরকার একেবারে দরকার স্পষ্ট হয়ে গেছে ওকে তাহলে আমরা এগিয়ে এগিয়ে যেতে পারি अधुना भू अति इति स्थितौ अस्य सूत्रस्य प्रसक्तिः अस्ति न वा इति पश्येम प्रसक्तिः इत्युक्ते प्रसङ्गः भूधातुः इगन्तधातुः अशपः प्रतिनिधिः शप् षित् अस्ति अतः तिङ्क्षित् सावधातुकम् इति सूत्रेण तस्य सावधातुकसंज्ञा এরকম আমরা দেখেছি মানে প্রসক্তি প্রসক্তি মানে যেখানে সমস্ত কিছু নিমিত্ত নিমিত্তগুলো যে দরকার ও সমস্ত নিমিত্তগুলো আছে কি না আমাদের দেখতে হবে প্রসক্তি মানে তো ভূ ধাতু ইগান্ত ধাতু আর অশপহ সেজন্যই সব সেজন্যই তিংশে সাবধাতকম এই সূত্রস্য দ্বারা সাবধাতক সংজ্ঞা হবে ওকে এখন দৃষ্টিকোণ পড়ো ইগন্তः इगन्तः धातुः पूर्वमस्ति परमस्ति সার্বধাতুক অপ্রত্যয়ः ইগন্ত ভূধাতু পূর্বে আছে পরে আছে সার্বধাতুক সংজ্ঞক অপ্রত্যয় अतः सार्वधातुकार्धधातुकयोः इत्यस्याः प्रसक्ति तो देखो सार्वधातुकार सार्वधातुकार्धधातुकयोः एषु प्रसक्ति সূত্রস্য নিকষাহা পীড়িতাহা সূত্রের কাঙ্ক্ষিত মানে ইচ্ছা পূর্ণ হয়েছে যা প্রয়োজন তা পূরণ হয়েছে সূত্রের প্রয়োজন পূরণ হয়েছে অধুনা অনেন সূত্রেণ কিং কার্যং সিদ্ধ্যতি এখন এই সূত্রে দ্বারা কোন কার্য সিদ্ধ হবে অন্তিমা বর্ণহ যহ ই তস্য গুণাদেশহ অন্তিম বর্ণটি দ্বারা যে ই কার গুণাদেশ হবে ভূত হাতে যহ উকারহ তস্য গুণাদেশহ ভূত হাতেটি যে উকার কার গুণাদেশ হবে অতএব আতঃ হ ভূ ভূ সাই গুণ হ ভূ থেকে হলো ভূ আ ভূ योग इति स्थितिः হ্যাঁ তাহলে সাওয়ার ধাতু মোট আমরা আমাদের কি বলতে হবে সাওয়ার ধাতু গাঢ় এর নিমিত্তগুলো নিমিত্তগুলো কি কি নিমিত্ত রয়েছে যাতে সাওয়ার ধাতু গাঢ় সূত্র দ্বারা কাজ হবে প্রীতিবন বলো নিমিত্তগুলো কি কি রয়েছে সার্বধাতু পাঠ্যধাতু করণ এই এই সূত্রের নিমিত্তগুলো কি কি রয়েছে হ্যাঁ মানে কি কি কি কি হতে হবে যেন যেন কাজ হবে আচ্ছা সার্বধাতু কার্যধাতু করব এই সূত্রের আগে বলা হয়েছে যে তিনটি কম মানে আপনার অত অত বলবার দরকার নেই মানে अनुवृत्ति सहित सूत्रं देखे अनुवृत्ति अनुवृत्ति सहित सूत्रं देखे एकः अङ्गस्य गुणः सावधातुकार्धातयोः তাহলে কবে কবে এরকম এরকম কাজ সাবধাতুক আধারীয় সূত্র দ্বারা কবে যে কাজ হবে মানে কখন যখন যখন এই যে আপনার বলছে যে ভূ অতি ছিল তাহলে এখানে ইগন্ত অঙ্গ ছিল হ্যাঁ ভূ ছিল ইগন্ত অঙ্গ তারপরে কি ছিল আমাদের ভূ পরে শীত ছিল ছিল সব ছিল শীত আর আর শীতটা হওয়ার জন্য কিংশিত সার্বধাতুকম দ্বারা সেটা সার্বধাতুক সংজ্ঞা প্রাপ্ত হয়েছে তাহলে ইগন্ত অঙ্গ হতে হয়েছে ভূটাকে এবং সেটাকে তারপরে সার্বধাতুক বা আর্ধধাতুক থাকতে হয়েছে আর এটা থাকার ধাতুক করা হোক এই সূত্রের দ্বারা দিগন্ত অঙ্গের গুণ হয়েছে মানে ভুয়ের জায়গায় ভো হয়েছে ভো অতি এরূপ অবস্থা দাঁড়িয়েছে হ্যাঁ ঠিকই আছে তাহলে মোট মোট কত নিমিত্ত রয়েছে এখানে কত মোট কি বলছো এখন কত কত নিমিত্তা আছে আচ্ছা কত নিমিত্ত রয়েছে এই যে আমরা দেখলাম যে সাধ্য ধাতু কার্য ধাতু করে এটা হওয়ার জন্য আপনার উপগ্রহ বৃদ্ধি এই সূত্রটা কাজে লাগলো তারপরে আমরা ইএনও বিধি তদন্ত এই সূত্রের মানে এই সূত্রটা দরকার পড়েছে অলন্ত প্রয়োজন হয়েছে তবেই সার্বধাতু কার্যধাতু করহ এই সূত্রটা পবিত্র হয়েছে মানে এই যে সূত্রগুলো না থাকলে এই সূত্রটা পবিত্র হতো না ইকো গুণবৃদ্ধি সূত্র বা আপনার ইয়েনবিধি তদন্ত বা অলন্তস্য এই সূত্রগুলো না থাকলে সার্বধাতুক আর্ধধাতুক মানে এই সূত্রে পবিত্র হতো না আর তার থেকেও বড় কথা তার আগে ইগম তঙ্গ রয়েছে এবং তারপর শীত রয়েছে তার জন্য সার্বধাতু কার্যধাতু করহ সূত্র দ্বারা ভুয়ের জায়গায় ভো হয়েছে ভো অতি এরূপ অবস্থা দাঁড়িয়েছে হ্যাঁ ঠিকই আছে এখন হ্যাঁ ঠিকই বলেছ এখন মোট মোট আমরা কি বলতে হবে যে এখানে দুটোর নিমিত্ত আছে দুটো শুধু সহজ রূপে হ্যাঁ। সরল রূপে যদি আমরা বলবো তাহলে দুটো নিমিত হ্যাঁ। আছে এক নিমিত হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা। শুরুতে সেরকম অঙ্গ হবে যার শেষে ইক আর তারপরে সেই রকম প্রত্যয় যার সংজ্ঞা হবে সার্বধাতুক অথবা আর্ধধাতুক আর হতে গেলে সেটাকে আবার তিন শীত দুটোর মধ্যে একটা হতে হবে হয় অথবা শীত তো সেটাও রয়েছে শীত রয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে শুধু কিছু দূর থেকে যদি আমরা দেখব তাহলে ভূ আতি হ্যাঁ, হ্যাঁ। এখানে ভূ সেরকম অঙ্গ যার শেষে এক হ্যাঁ, বর্ণ আছে আর অ হ্যাঁ, হ্যাঁ। সেরকম প্রত্যয় যার সংজ্ঞা সার্বধাতুক সার্বধাতুক হ্যাঁ হ্যাঁ তো দুটো দুটো নিমিত আছে দুটো নিমিত আছে হ্যাঁ শুধু দুটোর মিত এর পেছনে অনেক কিছু রয়েছে যেটা তুমি বলেছো সেটা ঠিক অনেক কিছু রয়েছে কিন্তু শেষে দুটো নিমিত আছে এগান্ত এগান্ত অঙ্গ আর সাবধাতুক প্রত্যয় হলেই কাজ হবে ঠিক আছে ওকে খুবই ভালো তাহলে আমাদের এখন ভো আটি পরিস্থিতি আছে ভো আটি এখন এখন ধৃতিবন ধৃতিবন পরিভাষা সূত্রানি परिभाषासूत्राणि पाणिनिसूत्राणां लघुत्वम् इच्छति तदर्थं बाणं बाणं सूत्रेषु यत्र समानप्रकारक পানিনি সূত্রানাং লঘুত্বম ইচ্ছাতি পানিনি সূত্রের লঘুত্ব ইচ্ছা করে মানে যত সংক্ষেপে করা যায় तदर्थं बारम्बारं सूत्रेषु यत्र সমানপ্রকারকসন্দেশः অপেক্ষতে সেই জন্য যেখানে সূত্রে বারবার সমান প্রকারের সন্দেশ অপেক্ষা করা হয় তস্য বারম্বারম আবৃতের স্থানে পরিভাষা সূত্রম পাণিনিয়া বিরচ্যতে তার বারবার আবৃত্তির স্থানে পরিভাষা সূত্র পাণিনি রচনা করেছেন ইমানি সূত্রাণি কস্যচিৎ সূত্রার্থস্য পূরণায় সাহায্যং কুর্বন্তি এই সূত্রগুলি কোন সূত্রের সূত্রার্থের পূরণের জন্য সাহায্য করে यथा सार्वधातुकार्धधातुकयोः इति सूत्रस्य अर्थपूरणार्थं त्रीणि परिभाषासूत्राणि अपेक्षितानि যথা সার্বধাতুক আর্ধধাতুকয়োহ এই সূত্রের অর্থ পূরণের জন্য তিনটি পরিভাষা সূত্রের অপেক্ষা থাকে এবারে সেগুলো কি কি ইকো গুণবৃদ্ধি ইতি সূত্রেণ ইকহ স্থানে ভাবাতি যত্র স্থানি নো উক্তম গুণবৃদ্ধি এই সূত্রের দ্বারা ইকহ স্থানি ভাবাতি ইক স্থানি হয় যেখানে স্থানি উক্ত নেই হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ সমস্ত কিছু স্পষ্ট হ্যাঁ গরিবন গরিবন বুঝছো স্যার স্থানিটা কি একবার বলুন जी वन बोलो अच्छा स्थानी का एक बार बोलो स्थानी की মানে জিজ্ঞেস জিজ্ঞেস কে করছি গরিবনপুর জিজ্ঞেস করছো স্যার আমি ধৃতি ধৃতিবন জিজ্ঞেস করছি ও আচ্ছা আচ্ছা ওকে ওকে স্থানী স্থানী মানে এখানে এনি প্রত্যয় যেমন মতুপ স্থানী মানে স্থানে মানে যার স্থানে কাজ হবে স্থানে মানে যার স্থানে কাজ হবে এক আদেশ রয়েছে এক স্থানই রয়েছে তো এখানে ভূ ভূ এখানে উকার স্থানী যার স্থানে আদেশ এসে যাবে যার স্থানে তো আদেশ হচ্ছে গুণ আদেশ স্থানী হচ্ছে উকার তো যা স্থানী এক সাধারণ শব্দ ব্যাকরণে স্থানী মানে যার স্থানে আদেশ হবে তো এখানে স্থানে বলা হয়নি सार्वधातुकार्धातुकयोः सूत्र एखाने सार्वधातुकार्धातुकयोः सूत्र एखाने सप्तम्यन्तम् अस्ति सार्वधातुकार्धातुयोः शब्द सप्तमी মানে হ্যাঁ। এই যে পূর্ব কাজ হ্যাঁ। পূর্ব কাজ হবে পূর্ব কার্য আর কিন্তু কার স্থানে কি হবে বলা হয়নি আদেশ কি হবে আদেশ আদেশ কি হবে সেটা বলা হয়নি আর কার স্থানে আদেশ হবে সেটাও বলে বলা হয়নি তো মেদের গুনাহা থেকে गुणः आगच्छति गुण এসে যায় গুণ শব্দ তো মানে যে আদেশ আমরা চাইছি ওটা মিদের গুণাহ থেকে আসছি আর কার স্থানে কার স্থানে গুণ আদেশ হবে ওটাও বলা হয়নি গুণ হবে কার স্থানে গুণ হবে হ্যাঁ, তো স্থানই হবে উকার আর একক গুণবৃদ্ধি সূত্র দ্বারা এক স্থানই হবে এক যেখানে সম্পূর্ণরূপে সংস্কৃত ভাষাতে যেখানে যেখানে কাজ হবে যদি স্থানই বলা হয়নি তাহলে একক গুণবৃদ্ধি সূত্র এসে বলবে যে স্থানই হবে এক যার স্থানে আদেশ হবে আচ্ছা ঠিক আছে না হলে আমরা জানতে স্থানে কার স্থানে আদেশ হবে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ এখন স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ স্পষ্ট আর তুমি যেটা পড়েছিলে শুরুতে पाणिनिः सूत्राणां लघुत्वम् इच्छति तदर्थं वारं वारं सूत्रेषु यत्र समानप्रकारकसन्देशः अपेक्ष्यते तस्य वारं वारम् अनुवृत्तेः स्थाने परिभाषासूत्रं पाणिना उच्यते नाम अत्र अत्र अत्र कि यदि एको एको গুণবৃদ্ধি যদি না হতো তাহলে বারবার এক বলতে হবে সূত্র মানে একः সূত্রাদ একः সাবধাতুকার্থার্থিকः এটি বারবার যেখানে যেখানে এক স্থানই চাই ওখানে ওখানে বলতে হবে তো যখন বারবার এরকম কাজ হচ্ছে অজস্র অনেকবার হচ্ছে তখন একগুণবৃদ্ধি সূত্র দ্বারা যখন স্থানী বলা হয়নি তখন এক এসে যাবে এমন সূত্র লঘু হয় না হলে একাহ এত বলা হতো বলতে বলতে বলতে হতো কিন্তু এত বলতে হতো কিন্তু সে কারণ কারণ একগুণ বৃদ্ধি সূত্র আছে সেজন্যই বলতে আমরা বুঝতে পারি স্পষ্ট হ্যাঁ স্পষ্ট ওকে তাহলে এখন প্রীতিবন পড়ো ইয়েন বিধি হ্যাঁ স্যার বলছি হুম विशेषणं तत् अन्तस्योऽपि भवति स्वस्यापि भवति सो अन्ते यस्य स तदन्तः तस्य तत् अन्तस्य बहुव्रीहि বিশেষণং তৎ অন্তস্য অপি ভবতি মানে বলছে যে विशेषणं तद् अन्तस्य भवति আচ্ছা বিশেষণম মানে কি বলতে মানে বলছি যে কি মেরো স্যার আমি একটু একটু কনফিউজ আর কি মানে খুব একটা ভালো করে আমার কাছে পরিষ্কার নয় তাও বলছি আর কি তদ অন্তস্য ভবতি ভবতি মানে বলতে চাইছে বিশেষণং মানে যেটা বিশেষণ বোঝাচ্ছে তদ অন্তস্য অপি ভবতি মানে তার অন্তেরও হবে সস্যাপি ভবতি মানে নিজেরও হবে হ্যাঁ, হ্যাঁ, উদাহরণ উদাহরণ দিয়ে আমি বলছি উদাহরণ হ্যাঁ, উদাহরণ দিলে স্পষ্ট হবে এখানে এখানে আমাদের আমাদের একহ সাবধাতুক আদ্রাদয়োহ অনুবৃত্তি সহিত সূত্রম দেখো একহ অঙ্গস্য গুণः সাবধাতুক আদ্রাদয়োহ একহ অঙ্গস্য গুণः এখানে বিশেষ অঙ্গ বিশেষণ এক তাহলে সাধারণত যেমন যেমন সুন্দরः বালকः সুন্দরः बालकः এখান এখানে মানে সম্পূর্ণ বালক সুন্দর তখন সুন্দরः बालकः শুধু হাত সুন্দর কিন্তু পা সুন্দর নয় তখন সুন্দর বালকা বলতে পারি না তখন হাত সুন্দর বালক নয় তাই তো হ্যাঁ তো এখানে विशेषणं तदन्तस्य अपि भवति स्वस्य स्वस्यापि भवति মানে সাধারণত এক এক অঙ্গ যদি আমি বলবো তাহলে এক মানে সম্পূর্ণ অঙ্গ এক যেমন সুন্দর বালকা মানে সম্পূর্ণ বালক সুন্দর কিন্তু সেটা আমরা চাই না মানে येन विधिसन्तस्य সূত্র দ্বারা সম্পূর্ণ বালক ই নয় বরং যদি বালকের হাত শুধু হাত সুন্দর সেখানেও আমরা বলতে পারবো যে সুন্দর হ্যাঁ বালকা শুধু এক একটি ভাগ আর এখানে বিশেষণম তদন্তস্য अपि भवति स्वस्य अपि भवति মানে स्वस्य अपि स्वस्य अपि মানে সেই রকম অঙ্গ যেটা এক সম্পূর্ণ এক শুধু এক অঙ্গ সেটা অ হবে কিন্তু সেটাও হবে কিন্তু শুধু শুধু তা নয় শুধু তা নয় বিশেষণম তদন্তস্যাপি হবে মানে যে দুই হ্যাঁ, হ্যাঁ। শেষে ও রয়েছে এর ও গ্রহণ হবে যেটা যেটা হতো না হ্যাঁ। এর ও গ্রহণ হবে শুধু সেই রকম অঙ্গ যেটা এক সেটাও হবে কিন্তু শুধু তা নয় যার শেষে এক বর্ণ রয়েছে এর ও গ্রহণ হবে ইয়েনবেদি হ্যাঁ, হ্যাঁ। বুঝেছ হ্যাঁ স্যার সূত্রটা তো বুঝতে পেরেছিলাম যে এই লাইনটা কি বলতে চাইছে সেটা বুঝতে পারিনি এবার আপনি বুঝতে কস্য হ্যাঁ, মানে অন্তস্য যার প্রসঙ্গে যার প্রসঙ্গে বলা হচ্ছে তাদন্তস্য अपि भवति स्वस्य अपि भवति हाँ। स्वस्य अत्र अङ्गं भू विशेषण हाँ, हाँ। भू संपूर्ण भू इत्यस्य अपि विशेषणम् अविशेषणं तदन्तस्य माने भू शेषे जेटा उ এটাও যেটা দুটো দুটো অর্থ হতে মানে হতো না শুধু এক একটি অর্থ হতো यनविसन्तस्य न होले तो एक अंग माने अंग संपूर्ण रूपे एक এর গ্রহণ হবে মানে স্বাস্যা সম্পূর্ণ ভূ এর এক এটা যেটা এখানে নেই তো বিশেষণম তদন্তস্য আপি বুঝেছো তো ওকে ওকে তারপরে তো অন্ত ইয়স্য স তদন্তহ মানে সেটা যে যার অন্ত রয়েছে সেটা হচ্ছে তদন্ত তস্য তদন্তস্য মানে তার মানে সেই তদন্তের বহুব্রীহি বিধি আছে কি বিধি মানে যার বিধান করা হয় সেই হচ্ছে বিধি येन तृतीयांत विधि प्रथमांतम तद अंतस्य षष्ठ्यंतम त्रिपदम इदम सूत्रम माने येनो মানে তৃতীয়াম ইয়েন এই পদটা তৃতীয়ান্ত পদ বিধি হচ্ছে প্রথমান্ত তদন্তস্য ষষ্ঠান্ত পদ আর ত্রিপদের একটি সূত্র স্বম রূপং শব্দস্য শব্দ সংজ্ঞা ইত্যস্মাৎ স্বম রূপম ইত্যনয় মানে এই সূত্রটা এই স্বম রূপম শব্দ শব্দ সংজ্ঞা এই সূত্র থেকে সম আর রূপম এই দুটির অনুবৃত্তি হয়েছে বিভক্তি পরিণামহ ইত্যনেন ষষ্ঠান্তে ভাবাতাহ সস্য রূপস্য মানে বিভক্তি পরিণাম হয়ে মানে বিভক্তি পরিণাম ইত্যনেন ষষ্ঠান্তে ভাবাতাহ মানে এটা ষষ্ঠী রূপ ধারণ করেছে মানে ষষ্ঠ রূপস্য দুটোই ষষ্ঠীতে রয়েছে আর অনুবৃত্তি সহিত সূত্র কেন বিধি তৎ অন্তস্য ষষ্ঠী রূপস্য মানে বলতে চাইছে যে ইয়েনো বিধি মানে যার দ্বারা বিধান করা হচ্ছে তৎ অন্তস্য শস্য রূপস্য মানে তার অন্তের নিজের রূপের आम् হ্যাঁ येन विधिः तदन्तस्य स्वस्य रूपस्य পরের ভাগ পড়ো বিধিः ইত্যুক্তে কার্যম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিধি ইত্যুক্তে কার্যম মানে বিধি এরকমটা বলা হলে মানে বিধান করা হচ্ছে মানে এখানে কাজ কার্য বোঝাচ্ছে আচ্ছা সার্বধাতু কার্যধাতু কয়হ ইতি সূত্রে বিধিः अस्ति গুণকার্যম আচ্ছা সার্বধাতু কার্যধাতু কয়হ এই সূত্রে কি বলা হচ্ছে বিধি এর দ্বারা কি বলা বোঝাচ্ছে মানে বিধি আগে বলা হলো কার্য মানে বিধান করা হচ্ছে মানে কার্য এরকম বোঝাচ্ছে সেখানে কিরকম কার্য বলছে গুণ কার্য গুণ বিধিয়াতে ওই হলো আর কি গুণ মানে এখানে বিধান করা হয়েছে মানে গুণের বিধান করা হয়েছে কস্যীয় গুণ কার গুণের কথা বলা ইকবর্ণের গুণের কথা বলা হচ্ছে চর্বি তাহলে ইতি সূত্রে অত্র ইয়েন ইত্যুক্তে ইকবর্ণেন আচ্ছা তাহলে এই সূত্রটা সরলার্থ বলছে যে ইয়েনো বিধি তদন্তস্য এই সূত্রের দ্বারা কি বলছে না অত্র ইয়েনো মানে ইয়েনো দ্বারা কি বলা হচ্ছে ইচ্ছুক মানে এরকমটা বলা হলে ইক বর্ডনেনো মানে ইক বর্ডনেনো এরকমটা বলা হচ্ছে ইয়েনো ইয়েনো দ্বারা বলা হচ্ছে ইক বর্ডনেনো ইক বর্ডনেনো গুণকার্যম বিধিয়েতে মানে ইক বর্ণের দ্বারা গুণকার্যটাকে বিধান করা হচ্ছে ইয়েনো ইক বর্ডনেনো গুণকার্যম বিধিয়েতে ইট এই বর্ণের দ্বারা গুণকার্য বিধান করা হচ্ছে সৎ অন্তস্য অর্থাৎ কি বলছে ইগ অন্তস্য শব্দস্য ইগন্ত ভাবে টি মানে ইক অঙ্গের গুণের কথা বলা হচ্ছে মানে ইক বর্ণেন ইক বর্ণের দ্বারা বিধান করা হচ্ছে গুণকার্য এবং কি বলছে না ইগন্তস্য শব্দস্য মানে ইক বর্ণেরই মানে গুণকার্যের বিধান করা হচ্ছে হ্যাঁ তাহলে এখানে এখানে ইয়ে না আর তৎ দুটো সমান येन और तत् येन विधिः तदन्तस्य स्वस्य रूपस्य আবার আমরা দেখি উপরে উপরে যেখানে তদন্তস্য বিগ্রহবাক্যম আছে সহ অন্তে ইয়স্য সহ তদন্তः বহুব্রীহি সমাস তস্য তদন্তস্য বহুব্রীহি तो ताहले येना माने एक तत् माने एक येना एक वर्णेन विधिः तदन्तस्य माने तत् माने एक एक अन्ते यस्य सः तदन्तस्य माने एक अन्ते यस्य सः मने मने राखबे एक तद् तद् माने तद् माने भू नय न तत् तत् माने एक तत् माने एक एक येन माने एक येन माने एक तत् माने एक বুঝেছ ইয়েন মানে এক আর তৎ মানে এক তাহলে ইয়েনা বিধিহি ইয়েনা এক বর্ণেন বিধিহি বিধি কাজ হয় ইয়েনা এক বর্ণেন কাজ হয় তৎ एक वर्ण अन्ते यस्य सः भू स्वस्य रूपस्य स्वस्य माने स्वस्य माने সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে এক যদি অঙ্গ হলে যদি অঙ্গ হয় তাহলেও গ্রহণ হবে যদি যদি সম্পূর্ণরূপে অঙ্গ এক আর যদি এক শেষে রয়েছে তাহলে তদন্তস্য মানে তদন্তস্য আর স্বস্য দুটো আলাদা আলাদা জিনিস তদন্তস্য हि मने इगवर्णेन गुणकार्यं विधीयते तत् अन्तस्य अर्थात् इगन्तस्य तस्य रूपस्य तस्य रूपस्य इत्यस्य अर्थः भू भू अने इक् यस्य सः अर्थात् व इति अतः तस्य रूपः भू न केवलं इङ् वर्णः न केवलम् इङ् वर्णः उ परन्तु तस्य रूपस्य वु येन विधिः इग्वर्णेन विधीयते गुणकार्यं विधीयते तत् अन्तस्य इग्वर्णस्य अर्थात् उ इत्यस्य उ इति इग्वर् स्वस्य रूपस्य अर्थात् भो इति विधीयते তোমার বোধ হয়নি তোমার বোধ হয়নি তুমি তুমি সমস্ত কিছু সমস্ত কিছু সূত্রার্থ তুমি বুঝেছ কিন্তু দুটোর দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা দৃষ্টিপণ বলো দৃষ্টিপণ বলো তদন্তস্য আর ওখানে পার্থক্যটা কি তদন্তস্য স্বস্ব রূপস্য তদন্তস্য হলো ভূ আর স্বস্ব বলতে উ বোঝাচ্ছে হ্যাঁ স্বস্ব মানে উ নাকি ভূ প্রীতিপন তুমি বলছিলে যে স্বস্ব মানে ভূ স্বস্ব মানে উ আচ্ছা আচ্ছা আচ্ছা তদন্ত মানে ইট যার অন্তে আছে সে হলো তদন্ত মানে এখানে ভূ টাইম ভূ তদন্ত तदन्तस्य माने भू स्वस्य माने उ হ্যাঁ তাহলে ইয়েনা অর্থাৎ অর স্বম সমস্ত কিছু সমানম ইয়েনা মানে এক তৎ মানে এক অর স্বম মানে এক ঠিক আছে হ্যাঁ येन विधिः तदन्तस्य स्वस्य रूपस्य च সেজন্যে চ লেখা আছে চ মানে না কেবলম স্বস্য বরং তদন্তস্য ও তদন্তস্য চ না হলে এটা येन বিধিতস্য সূত্র না হলে স্বস্য সেই রকম অর্থই হতো মানে যে অঙ্গ যেরকম যেরকম অঙ্গ এক আর শুধু এক তাছাড়া কিছু হবে না কিন্তু তদন্তাস্যা ও গ্রহণ হবে বোঝাচ্ছে ঠিক আছে ওকে হ্যাঁ, ওকে তাহলে তাহলে হয়ে গেছে আর দৃটিবন অলন্ত্যস্যা अलुअन्तस्य षष्टिविभक्तिद्वारा यस्य पदस्य स्थाने आदेशः प्राप्तः ষষ্ঠী দ্বারা যে পদের স্থানে আদেশ প্রাপ্ত হয় सा आदेशः अन्तस्य अलवर्णस्य स्थाने भवति সেই আদেশ অন্ত অলবর্ণের স্থানে হয় যেমন এখানে আহ भू अति हाँ যেমন ইকহ অঙ্গস্য গুণহ বলছে ঠিক আছে एकः अङ्गस्य इकः अङ्गस्य गुणः ষষ্ঠী ষষ্ঠী আছে হ্যাঁ হারিয়ে গেল হ্যাঁ ইকাহ অঙ্গস্য তো ষষ্ঠী বিভক্তি আছে তো সেই ষষ্ঠী বিভক্তি মানে আহ इकः अङ्गो यस्य स्थाने आदेशः प्राप्तो ষষ্ঠীর হচ্ছে ধরো ইয়স্য পদস্য স্থানে মানে ইক অঙ্গের স্থানে আদেশে প্রাপ্ত যে আদেশ প্রাপ্ত হয় মানে ইকহ গুণের স্থানে যে আদেশ প্রাপ্ত হয় সেই আদেশ অন্তস্য অলবর্ণস্য স্থানে ভবতি মানে সেই আদেশটা অন্ত আলের স্থানে হবে মানে ভুঁয়ের উতে হবে আদেশটা আর আদেশটা কি আদেশটা আদেশ হ্যাঁ ঠিক ঠিক ঠিক না বুঝেছো তো আল্লাহ ষষ্ঠান্তম আল্লাহ ষষ্ঠান্তম অন্তস্য ষষ্ঠান্তম বিবাদ ইদম সূত্রম ষষ্ঠী স্থান যোগা इत्यस्मात् षष्ठीस्थाने इत्यानयोः অনুবৃত্তিः ষষ্ঠী স্থান যোগে এই সূত্র থেকে ষষ্ঠী এবং স্থানে এই দুটি অনুবৃত্তি হয়েছে অনুবৃত্তি সহিত সূত্রম ষষ্ঠ্যা অন্তস্য অনহ স্থানে বিদ্যমান আদেশः ষষ্ঠীর দ্বারা নির্দিষ্ট অন্ত অলের স্থানে বিদ্যমান আদেশ হয় হ্যাঁ ঠিকই আছে তর্হি এখানে তাহলে এখানে ষষ্ঠ্যা अन्त्यस्य अलः স্থানে বিদ্যমানः আদেশः স্পষ্ট হয়ে গেছে তো প্রীতিবন বুঝেছো তো হ্যাঁ প্রীতিবন হ্যাঁ স্যার ওকে ভালোই তাহলে অলন্ত্যস্য আর ইয়েন বিধিসন্তস্য দুটোর কাজ আলাদা তো পেটিপন বলো দুটো কাজ এটা কেমন করে আমরা জানি যে আলাদা কাজ কোনটা হ্যাঁ মানে অলন্তিয়াসি আর বিধি ইয়েন বিধি সন্তাসিয়া হ্যাঁ ইয়েন বিধি তদন্তস্য যারা তো বললো যে যে বিশেষণ তদন্তেরও প্রকাশক হয় আর নিজেরও হয় মানে এখানে যে ইক আছে ইক তদন্তস্য মানে ই গঙ্গেরও হচ্ছে এবং ইকেরও হচ্ছে মানে ইয়েরও হচ্ছে আর উকারেরও হচ্ছে ভু আর উ দুটো হয়েছে মানে গ্রহণ হ্যাঁ দুটোরই গ্রহণ হচ্ছে মানে এখানে ঈদ অঙ্গ বলতে সমগ্র মানে ভূ ভূ অঙ্গটাকে বোঝানো হচ্ছে শুধু উকারকে নয় আর অজন্তসেনারা বলছে যে যে ষষ্ঠী বিভক্তি দ্বারা নির্দিষ্ট না অজন্তসেনারা বোঝাচ্ছে যে অন্ত বলের অন্ত অলের স্থানে হয় মানে এখানে উকার উকার হলো অন্ত অল সেইখানে আদেশটা হবে ঠিকই আছে মানে माने येन विधिस्तन येन केवल শুধু এর ক্ষেত্র সীমিত সীমিত ক্ষেত্র শুধু বিশেষণ বিশেষ ভাব যেটা একহ এর অর্থটা কি কিরকম কাজ হবে কোনো সম্বন্ধই নেই কাজের প্রসঙ্গে কোনো সম্বন্ধই নেই শুধু কাজের প্রসঙ্গ কাজটা কি গুণাদেশ গুণাদেশ কার হবে আলন্ত্যস্য বোঝাচ্ছে ঠিক আছে তো অনেকের ভ্রম হয় যে আর দুটো পার্থক্য পার্থক্যটা কি তো মনে রাখতে হবে ওকে প্রীতিবন ভো আতি আচ্ছা আচ্ছা এবার বলছে ভো অতি তাহলে আমরা এরকম অবস্থা পেলাম যে ভো অতি সন্ধি প্রকরণে একম সূত্রম অস্তি সন্ধি প্রকরণে একটি সূত্র রয়েছে ইচয় বায়াবয়হ ইয়ান্ত সন্ধিহি ইতি লোকে উচ্যতে ইয়ান্ত বান্ত সন্ধিহি নামকরণ ইতি আচ্ছা নামকরণ আচ্ছা হ্যাঁ আচ্ছা এটাকে এই চ বায়বাহটাকে ইয়ান্ত ব্যান্ত এরকম বলা হয়ে থাকে অনেন হ্যাঁ। সূত্রেণ এক একবর্ণ সমূহস্য অন্তে মানে এই চর বায়াবাহ এই সূত্রের দ্বারা এরকমটা বোঝাচ্ছে যে একবর্ণ সমূহস্য ওকার অস্তি যদি ওকার থেকে থাকে তৃতীয় অনন্তরম কোপি স্বরহ অস্তি তাহলে সেই ওকারের স্থানে কোন স্বর বসে মানে বসতে পারে তরি ওকার বাদে সহ ভবতি তখন বলা হয় মানে আলোচ্য সূত্র যে ওকারের স্থানে অপ আদেশ হয় যেমন উদাহরণ দিয়ে বলছে ভো মানে যোগ অযোগটি এটাও বায়াবহ ইত্যানে ইত্যানে হ্যাঁ ইত্যানে না ও স্থানে অপ এখানে যেমন ভো অতি মানে ও এই যে ও এক স্থানে কি হচ্ছে ভয় পাচ্ছে ও রয়েছে ও এক স্থানে এই এইটাও বায়াবহ বায়াদৈর্ঘ্য এই সূত্র দ্বারা প্রকাশ পাচ্ছে যে ও এর স্থানে অ হবে ধ অ টি এরকম অবস্থা দাঁড়ালো হ্যাঁ। আচ্ছা উত্তম সূত্রাত্র এখানে বলা হলো এইচ আর বায়াবয়হ এইচ মানে এইচ প্রত্যাহারের মধ্যে কি কি পড়ছে এ ও এ ও ওই ও এতে সাং মানে এগুলো প্রকাশ পাচ্ছে এ ও ওই ও স্থানে ক্রমেণ আই আব আই আব ইত্যাদেশাহ ভবন্তি আসি পরে বলছে যে অত পরে থাকলে অর্থাৎ স্বরবর্ণ যদি পরে থাকে অত অর্থাৎ স্বরবর্ণ যদি পরে থাকে তাহলে ইটের স্থানে যথাক্রমে অর্থাৎ এ ও ওই ও এর স্থানে যথাক্রমে আই আপ আই আপ এগুলোর আদেশ হবে ক্রমেণ ইত্যুক্তম যথাসংখ্যম অনুদেশ সমানম ইতি পরিভাষা সূত্রস্য না মানে ক্রমেণ এরকমটা কেন বলা হলো কারণ এই যথাসংখ্যম অনুদেশ সমানম এই পরিভাষা সূত্রের সহায়তায় বলা হলো যে এ ও ওই ও এর স্থানে যথাক্রমে অয় আব আয় আব এরূপ হবে অয় চ অব চ আই চ আব চ তেষাম ইতরেতর দ্বন্দ্ব অয়ো বা অয়ো বায়াবহ এক ষষ্ঠন্ত্যম এই সূত্রে ষষ্ঠন্ত পদ মানে এর এর এরকমটা বোঝাচ্ছে অয়ো বায়াবহ মানে অয় অব আয়াত এরূপ হবে মানে অর্থাৎ প্রথমান্ত বোঝাচ্ছে বিপদ নিদম সূত্রম দুই পদের একটি সূত্র এখানে অনুবৃত্তিগুলি হলো ইকো জনসি ইতিহাসমা অতি ইতিহাসে অনুবৃত্তি ইকো জনসি থেকে অতি মানে এই পথে অনুবৃত্তি হয়েছে সংহিতায়াম ইতিহাসে অধিকার হয় সংহিতায়াম এই সূত্রে অধিকারে রয়েছে তাহলে সূত্রার অনুবৃত্তি সহিত সূত্রটি কি न एषः अयो वायावयः अस्ति संहितायाम् অর্থাৎ সংহিতার বিষয় হলে অতীত সংহিতায়াম অর্থাৎ সংহিতা মানে সংহিতাতে অর্থাৎ সন্ধি প্রক্রিয়াতে একটি অর্থাৎ সর্বর্ত পড়ে থাকলে এসহ অয় বায়াবয়হ মানে এসের অয় অব আয় আপ এরূপ আদেশ হবে হ্যাঁ সংহিতায়াম কি বুঝেছ সঙ্গীতায়াম মানে আমি যেটুকু বুঝলাম স্যার সন্ধি প্রক্রিয়া মানে, মানে সন্ধি প্রক্রিয়া এরকমটা বোঝাচ্ছে কি হ্যাঁ মানে সংহিতায়াম শব্দের অর্থটা কি সংহিতা মানে বোঝাচ্ছে যে আপনার বলতে তো আপনার সন্ধি প্রক্রিয়াকে বোঝায় আমার যেটুকু মনে হচ্ছে আর কি বিষয়ে निहिता माने माने अव्यवहित अव्यवहित हाँ। अव्यवहित माने हाँ की अव्यवहित अव्यव संहिता विषये माने अव्यवहित विषये अव्यवहित अव्यवहित माने जेकाने हाँ, जेकाने दुटो দুটো माझखाने कोनो जायगा नहीं एके बारे जुक्तो মাঝখানে মাঝখানে হ্যাঁ, মাঝখানে কোনো জায়গা নেই কোনো স্থান নেই কোনো অন্য বর্ণ নেই কিচ্ছুই নেই শুধু একেবারে যুক্ত দুটো বর্ণ তখন হবে নাহলে নয় মানে এ এই সংহিতায়াম শব্দ না হলে এইচ বর্ণ মানে এই যে এচ বর্ণ এচ বর্ণ ও আচ বর্ণ দুটো মধ্যে দুটো দুটো তিনটে চারটে বর্ণ থাকলেও কাজ হবে মানে এ তারপর প ক স তারপরে আচ ইকারাহা ইকারাহা একারাহা আগে তারপরে প ক স তারপরে ইকারাহা সহিতায়াম বিষয়ে সংহিতায়াম না হলে তাহলে ওখানেও এই স্থানে আয়াদেশ হবে কিন্তু সেটা নয় যেখানে এ আর ই দুটো মাঝখানে কোনো বর্ণ থাকে না ওখানেই এরকম কাজ হবে ঠিক আছে আচ্ছা। কি স্পষ্ট হয়নি হ্যাঁ, হ্যাঁ, আরেকবার বললে একটু ভালো হতো আমি বলছি যে সংহিতায়াম বিষয়ে মানে যেখানে দুটো এখানে এচ সূত্র বলছে যে এচহ স্থানে ক্রমেণ আই অভ আই আভ ইত্যাদেশাহ ভবন্তি অচি পরে তাহলে কি যে অচি পরে আর এচহ স্থানে এতে আদেশাহ হয় অচি পরে কিন্তু এখানে স্পষ্ট করার জন্যে आसुले एचः अयवायावः एचः अयवायावः अचि सुदु मातुवि होले होलेयो माने एचः षष्टि एचः षष्टि अयवायावः प्रथम अचि हाँ। एखाने समस्यता कि जे एचः अचि अचि माने सप्तमी सप्तमी माने পূর্ব কাজ পূর্ব কাজ মানে ঠিক আগে ঠিক আগে দুটো দুটো তিনটে চারটে বর্ণ আগে নয় শুধু ঠিক আগে যে বর্ণ ওখানে সেই দৃষ্টি থেকে সংহিতায়াম না হলেও কাজ ঠিকই হবে কিন্তু সংহিতায়াম মানে যে স্থানে এইচ এইচ স্থানে আর এই যে নিমিত্ত আছি এইচ আর আচ এইচ আর আচ দুটো মাঝখানে কিছুই থাকতে পারি না কিছুই থাকতে পারি না হ্যাঁ মানে আমি যদি বলবো यद्यपि यद्यपि বুঝেছো यद्यपि এখানে এখানে অন্য সূত্র কোনটা ইকোয়ানাচি Hmm. হ্যাঁ তো ইয়াদি আমি যদি আস্তে আস্তে বলবো ইয়াদি আপি ওখানে সময় রয়েছে ইকার অকার দুটো মাঝখানে সময় আছে তো ইয়াদি হ্যাঁ, হ্যাঁ। ওখানে হবে না কারণ যদিও দুটো দুটো মাঝখানে কোনো বর্ণ নাই কোন বর্ণ থাকি না কিন্তু তা সত্ত্বেও সময় আছে সেজন্য সংহিতা বিষয় নয় নয় সংহিতা বিষয় নয় হ্যাঁ। সংহিতা বিষয় মানে যে সময় থাকবে না কিছুই থাকবে না শুধু ই আর আ একেবারে যুক্ত যদ্যপি যেখানে আমি তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বলবো তখনই সন্ধি হবে না হলে হ্যাঁ, হ্যাঁ মানে একদম অফ করে থাকতে হবে কোনো সময় মানে অপেক্ষা করবেন একদমই অতটা একদমই পরে থাকতে হবে তার পূর্বেই কাজটা হবে হ্যাঁ, হ্যাঁ মানে যদির পরেই একদম হ্যাঁ যদির পরেই একদম অতি থাকতে হবে মাঝখানে কোনো গ্যাস থাকলে চলবে না পরেই যদি একদম অতি হয় তবেই আপনার মানে সঙ্গীতায়াম এটা কাজ করবে হ্যাঁ ঠিকই আছে আর শেষে এক হ্যাঁ, মিনিট হ্যাঁ বুঝেছো ভালোভাবে শেষে অন্য উদাহরণ আমরা দেখতে পারি যে যথা জি জয়ে ইতি ধাতু জি জয়েও সেরকম হ্যাঁ মানে জি শব্দটি এখানে যে কোনো লসকোতাদিতে অন্তিম লোভা সকার প্রকার লোভা এইরকম জি দুটো সূত্র দ্বারা এখানে ইকার ইকার জায়গায় একার এসে যাবে যে অতি एचो इवायावः अयादेशः ज ऐ अति वर्णमेलने जायति যেরকম ভূ অতি ভবতি সেরকম এখানেও জি অতি জয়তি স্পষ্ট হ্যাঁ হ্যাঁ স্যার প্রীতিবন হ্যাঁ স্যার জীবন স্পষ্ট তো হ্যাঁ স্যার স্পষ্ট হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে তো ওকে খুবই ভালো তাহলে আগামী সপ্তাহে পরের পাঠ আমরা দেখব ঠিক আছে ওকে তাহলে ধন্যবাদ ভালো থাকো নমস্কার নমস্কার